এ মুকুল রাজার কাননে ফুটেছে বকুল পারুল রজনী গন্ধা অতি দূর হতে আসিছে পবনে বাসির মদির মন্দ্রে জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে শূন্য নগরী নিরখি নীরবে হাসিছে পূর্ণ চন্দ্র নির্জন পথে জ্যোৎস্না আলোতে সন্ন্যাসী একা যাত্রী মাথার উপরে তরু বিথিকার কোকিল কুহরি উঠে বারবার এতদিন পরে এসেছে কি তার আজি অভিসার রাত্রি নগর ছাড়াই গেলেন দণ্ডি বাহির প্রাচীর প্রান্তে দাঁড়ালেন আসি পরীক্ষার পারে আম্র বনের ছায়ার আধারে কে ওই রমণী পড়ি এক ধারে তাহার চরণ পান্তে নিদারুণ রোগে মারি গুটিকায় ভরে গেছে তার অঙ্গ রোগমসি ঢালা তনু তার লো প্রজাগণে পুরো পরিখার বাহিরে ফেলেছে করি পরিহার বিষাক্ত তার সঙ্গ সন্ন্যাসী বসি আড়ষ্ট শির তুলি নিল নিজ অঙ্কে ঢালি দিল জল শুষ্ক অধরে মন্ত্র পড়িয়া দিল শির পরে লেপি দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে ঝরিছে মুকুল খুঁজিছে কোকিল যামিনী জোছনা মত্তা কে এসেছ তুমি ওগো দয়াময় সুধাইল নারী সন্ন্যাসী কয় আজি রজনীতে হয়েছে সময় এসেছি বাসবদত্তা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম একদিকে বিদ্রোহ আর একদিকে প্রেম অন্যদিকে প্রকৃতি বিচিত্র দর্শন চিন্তার অধিকারী কাজী নজরুল ইসলাম আমি বিদ্রোহী কবিতার প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু অত বড় কবিতা এই মুহূর্তে আর আবৃত্তি করব না বিদ্রোহী কবি নজরুল ইসলামের ওই নামকরণের জন্যে শুধু ওই কবিতার কিছু অংশ সামান্য কিছু অংশ স্মরণ করছি বলবীর বল উন্নত মম শির শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলোক গোলক ভেদিয়া খোদার আসনার দিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রী বলবীর আমি চির উন্নত শীত আমি দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সমুখে যাহা পাই যাই চূর্ণি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তলে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি হাম্ভীর আমি ছায়ানট আমি হিন্দল আমি চল চঞ্চল ছমকি ঠমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দেই তিন দল আমি চপলা চপল হিন্দল আমি তাই করি ভাই যখন চাহে মন মন যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ আমি বজ্র আমি ঈশান বিশানে ওঙ্কার আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার আমি পিনাক পানির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড আমি চক্র চক্র মহাশঙ্খ আমি প্রণব নাদ প্রচণ্ড আমি খ্যাপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহুগ্রাস আমি কবু প্রশান্ত কবু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্পহারী আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস আমি বারিধির মহাকল্লল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছল আমি জল ছল ছল চল উর্মির হিন্দল আমি বসুদা বক্ষে আগ্নেয়াদ্রি বারবন্ধি কালানল আমি পাতালে মাতাল অগ্নি পাথার কলরোল কল কোলাহল আমি তড়িতে চড়িয়া উড়ে চড়ি জোর তুড়ি দিয়া দিয়া লম্ফ আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প ধরি বাসুকির ফনা জাপটি ধরি স্বর্গীয় দুধ জিব্রাইলের আগুনের পাখা সাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দাঁত দিয়ে ছিড়ি বিশ্বময়ের অঞ্চল আমি শ্রাবণ প্লাবন বন্যা কভু ধরণীরে করি বরণিয়া কভু বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধূমকেতু জ্বালা বিষধর কাল ফণি আমি ছিন্ন মস্তা চণ্ডী আমি রণদা সর্বনাশী আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অজর অমর অক্ষয় আমি অব্যয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চির দুর্জয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরি স্বর্গ পাতাল মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আদিকে আমার খুলিয়া গিয়াছে সব্বাদ বিদ্রোহী রণক্লান্ত মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রনিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত কিন্তু নজরুলের এই সিন্ধু কবিতায় সমাশক্তির যে অপূর্ব ব্যবহার এটা আমাকে তন্ময় করেছে মুগ্ধ করেছে আমি সেই সিন্ধু কবিতার তৃতীয় তরঙ্গ থেকে নির্বাচিত অংশ উপহার দিচ্ছি হে সিন্ধু ক্ষুধিত বন্ধু মোর তৃষিত জলধি এত জল বুকে তব তবু নাহি তৃষার অবধি এত নদী উপনদী তব পদে করে আত্মদান বুভুক্ষু তবু কি তব ভরিল না প্রাণ দুরন্ত গো মহাবাহু ওগো রাহু তিন ভাগ গ্রাসিয়াছ এক ভাগ বাকি সুরানাই পাত্র হাতে কাঁপিতেছে সাকি হে দুর্দম খোলো খোলো খোলো দ্বার সারি সারি গিরি ধরে দাঁড়ায় দুয়ারে করে প্রতীক্ষা তোমার শস্য শ্যামা বসুমতী ফুলে ফলে ফরিয়া অঞ্জলি করিছে বন্দনা তব বলি তুমি আছো নিয়া নিজ দুরন্ত কল্লোল আপনাতে আপনি বিভোল পশে না শ্রবণে তব ধরণীর শত দুঃখ গীত দেখিতেছ বর্তমান দেখেছ অতীত দেখিবে সুদূর ভবিষ্যৎ মৃত্যু জয় দ্রষ্টা ঋষি উদাসীন ওঠে ভাঙে তব বুকে তরঙ্গের মতো জন্ম মৃত্যু দুঃখ সুখ ঘুমানন্দে হেরিছ সতত হে পবিত্র আজিও সুন্দর ধরা আজিও অম্লা সদ্য ফোটা পুষ্প সম তোমাতে করিয়া নীতি স্নান জগতের যত পাপ গ্লানি হে দরদি নিঃ শেষে মুছিয়া লয় তব স্নেহ পানি ধরা তব আদরিণী মেয়ে তাহারে দেখিতে তুমি আসো মেঘ বে হেসে ওঠে তৃণে শস্যে দুলালি তোমার কালো চোখ বে ঝরে হিমকণা আনন্দাশ্রু ভার জলধারা হয়ে নাম দাও কত রঙিন যৌতুক ভাঙো গড় দোলা দাও কন্যারে লইয়া তব অনন্ত কৌতুক হে বিরাট নাহি তব পার নাহি তব ক্ষয় নিত্য নব নব দানে ক্ষয় রে করেছ তুমি জয় হে সুন্দর জলবাহু দিয়া ধরণীর কোটিতট আছো আকড়িয়া ইন্দ্রনীল কান্তমণি মেঘলার সম মেদিনীর নিতম্ব দোলার সাথে দোলনুপম অনুপম বন্ধু তব অনন্ত যৌবন তরঙ্গে ফেনায় ওঠে সুরার মতন কত মৎস্য কুমারীরা নিত্য তোমা যাচে কত জলদেবীদের মালা পড়ে তব চরণের কাছে তে নাহি দেখো উদাসীন কার যেন স্বপ্নে তুমি মত্ত নিশিদিন দিন মন্থন মন্দার দিয়া দস্যু সুরাসুর মথিয়া লুণ্ঠিয়া গেছে তব রত্নপুর হরিয়াছে উচ্চ ইস্রবা তব লক্ষ্মী তব শশী প্রিয়া তারা সব আছে আজ সুখে স্বর্গে গিয়া করেছে লুণ্ঠন তোমার অমৃত সুধা তোমার জীবন সব গেছে আছে শুধু ক্রন্দন কল্লন আছে জ্বালা আছে স্মৃতি ব্যথা উতরল উঠে শূন্য নিম্নে শূন্য শূন্য চারিধা মধ্যে কাঁদে বাড়িধার সীমাহীন রিক্ত হাহাকার হে মহান হে চিরবিরোহী হে সিন্ধু হে বন্ধু হে মোর বিদ্রোহী সুন্দর আমার নমস্কার নমস্কার সংস্কার লহ তুমি কাঁদো আমি কাঁদি কাঁদে মোর প্রিয়া অহরহ হে দুস্তর এ আছে তব পাক আছে কুল এ অনন্ত বিরহের নাহি পার নাহি কুল শুধু স্বপ্ন ফুল মাগিব বিদায় যবে নাহি রব আর তব কল্লের মাঝে বাজে যেন ক্রন্দন আমার বৃথাই খুঁজিবে যবে প্রিয়া উত্তরীয় বন্ধু অগো সিন্ধু মোর তুমি গরজিয়া তুমি শূন্য আমি শূন্য শূন্য চারিধার মধ্যে কাঁদে বাড়িধার সীমাহীন রিক্ত আকার হে দারিদ্র তুমি মোরে করেছ মহান তুমি মোরে দানিয়াছ খ্রিস্টের সম্মান কণ্টক মুকুট শোভা দিয়াছ তাপস অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস উদ্ধত উলঙ্গ দৃষ্টি বাণী ক্ষুরধার বিনামোর সাপে তব হল তরবা দুঃস সহদাহনে তব হেদর্পি তাপস অম্লান স্বর্গেরে মোর করিলে বিরস অকালে সুকালে মোর রূপ রস প্রাণ শীর্ণ করপুর ভরি সুন্দরের দান যতবার নিতে যাই হে বুভুক দুঃখ তুমি অগ্রে কর করো পান শূন্য মরুভূমি হেরি মম কল্পলোক আমার নয়ন আমারই সুন্দরে করে অগ্নি বরিশন বেদনা হলুদ বৃন্ত কামনা আমার শেফালির মতো শুভ্র সুরভি বিথার বিকশি উঠিতে চাহে তুমি হে নির্মম দলবৃন্ত ভাঙ শাখা কাঠুরিয়া সম আশ্বিনের প্রভাতের মত ছল ছল করে ওঠে সারা হিয়া শিশির সজল টল টল ধরনীর মত করুণায় তুমি রবি তব তাপে শুকাইয়া যায় করুণা নিহার বিন্দু ম্লান হয়ে উঠি ধরণীর ছায়াঞ্চলে স্বপ্ন যায় টুটি সুন্দরের কল্যাণে তরল গরল কণ্ঠে ঢালি তুমি বলো অমৃতে কি ফল জ্বালা নাই নেশা নাই নাই উন্মাদনা রে দুর্বল অমরার অমৃত সাধনা এ দুঃখের পৃথিবীতে তোর ব্রত নহে তুই নাক জন্ম তোর বেদনার দহে কাঁটা কুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা দিয়া গেনু ভালে তোর বেদনার টিকা গাহি গান গাথি মালা কণ্ঠ করে জ্বালা দংশিল সর্বাঙ্গে মোর নাগ নাগবালা একটু পান দিও এর শব্দ প্রক্ষেপণ অনুভবের অনুরঞ্জন এবং বাক প্রতিমা সম্পূর্ণ আলাদা কয়েকদিন ঠান্ডা লাগার ফলে মাঝে মধ্যেই গলাটা ধরে আসছে আপনারা আমার প্রতি যে ভালোবাসা আছে তার আকর্ষণেই এসেছেন অতএব আমার গলা আমার বলা আমার স্মৃতির প্রতারণা এসব কিছুই উদারভাবে গ্রহণ করবেন এবং ভালোবাসার জোরে নিজেরাই আনুভূতিক জগৎকে নির্মাণ করে নেবেন আট বছর আগের একদিন শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে কাল রাতে ফাল্গুনের রাতের আধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ মরিবার হলো তার সাথ বধূ শুয়েছিল পাশে শিশুটিও ছিল প্রেম ছিল আশা ছিল জ্যোৎস্নায় তবু সে দেখিল কোন ভূত ঘুম কেন ভেঙে গেল তা অথবা হয়নি ঘুম বহুকাল লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার এই খুন চেয়েছিল বুঝি রক্ত ফেনা মাখা মুখে মড়কের ইঁদুরের মতো ঘাড় গুঁজি আধার ঘুঁজির বুকে ঘুমায় এবার কোনো দিন জাগিবে না কোনো দিন জাগিবে না জানিবার গাঢ় বেদনা অবিরাম অবিরাম ভার সহিবে না এই কথা বলেছিল তারে চাঁদ ডুবে চলে গেলে অদ্ভুত আধারে যেন তার জানালার ধারে উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধ সভ্যতা এসে তবুও তো পেঁচা জাগে গলিত স্থবির ব্যাং আরো দুই মুহূর্তের ভিক্ষা মাগে আর একটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগে টের পাই যুথচারী আধারের গাঢ় নিরুদ্দেশে চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা মশাতার অন্ধকার সংঘার আমে জেগে থেকে জীবনের স্রোত ভালোবাসে রক্ত ক্লেদ বসা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি সোনালি রোদের ঢেউয়ে উড়ন্ত কীটের খেলা কত দেখিয়াছি ঘনিষ্ঠ আকাশ যেন যেন কোন বিকীর্ণ জীবন অধিকার করে আছে ইহাদের মন দুরন্ত শিশুর হাতে ফড়িংয়ের ঘন শিহরণ মরণের সাথে লড়িয়াছে আছে চাঁদ ডুবে গেলে পর প্রধান আধারে তুমি অশ্বত্থের কাছে এক গাছা দড়ি হাতে গিয়েছিলে তবু একা একা যে জীবন ফড়িঙে তোয়েলে মানুষের সাথে তার হয় না কো দেখা এই চেনে অশ্বত্থের শাখা করেনি কি প্রতিবাদ জোনাকির ভিড় এসে সোনালি ফুলের স্নিগ্ধ ঝাঁকে করেনি কি মাখামাখি থুরে অন্ধ পেঁচা এসে বলেনি কি বুড়ি চাঁদ গেছে বুঝি বেন জলে ভেসে চমৎকার ধরা যাক দু একটাই দূরে এবার জানায়নি পেঁচা এসে এ তুমুল গাঢ় সমাচার জীবনের এই সার সুপক্ক জবের ঘ্রাণ হেমন্তের বিকেলের তোমার অসহ্য বোধ হল মর্গে কি হৃদয় জুড়ল মর্গে গুমুটে থ্যাপা ইঁদুরের মতো রক্ত মাখা ঠোঁটে শোনো তবুয়ে মৃতের গল্প কোন নারীর নয়ে ব্যর্থ হয় নাই বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখেনি কোনো খাত সময়ের উদ্বর্ত নর্তনে উঠে এসে বধু মধু আর মননের মধু দিয়েছে জানিতে হাড় হাবাতের গ্লানি বেদনার শীতে এ জীবন কোনো দিন কেঁপে ওঠে নাই তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে জানি তবু জানি নারীর হৃদয় প্রেম শিশু গৃহ নয় সবখানি অর্থ নয় কীর্তি নয় সচ্ছলতা নয় আরো এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে আমাদের ক্লান্ত করে ক্লান্ত ক্লান্ত করে লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে তবু রোজ রাতে আমি চেয়ে দেখি আহা থুথুরে অন্ধ প্যাঁচা অশ্বত্থের ডালে বসে এসে চোখ পাল্টায় কয় বুড়ি চাঁদ গেছে বুঝি বেন জলে ভেসে চমৎকার ধরা যাক দু একটা ইঁদুর এবার হে প্রগাঢ় পিতামহী আজও চমৎকার আমিও তোমার মতো বুড়ো হব ও বুড়ি চাঁদটারে আমি করে দেব কালি দহে বেনো জলে পা আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাড়া